सूरवर्जदेहिनम् सदा समुद्विग्नधियामसत्त्वः हित्वा त्वपाकम् गृहमन्धपूपम् वनम् গতরিমাশ্রয়ে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বাই প্রভা জানিয়েছেন যে আনুগত্যহীন মানুষ পশু সদৃশ্য আনুগত্যহীন মানুষ পশু সদৃশ্য ছিল সরস্বতী ঠাকুর জানিয়েছেন তাকে প্রশ্ন করা হয়েছিল বহুপাল ভক্তি কাকে বলে অল্প একটা কথায় কি করে আমাদেরকে বোঝানো সম্ভব হতে পারে সেটা সরস্বতী ঠাকুর জানিয়েছিলেন Bhakti is a natural function of your soul, যেটা আলোচনা হয়েছে জীবাত্মার স্বরূপের স্বাভাবিক বৃদ্ধি এখন কি আমরা স্বাভাবিক অবস্থা নাই নিশ্চয়ই নয় এখন যে অবস্থাটা রয়েছে সেটা হলো মায়াগ্রস্ত অবস্থা এটা স্বাভাবিক অবস্থা নয় হিরণ্যকশিপুর প্রশ্ন করেছিলেন প্রহ্লাদ মহারাজের কাছে এ তুই কি ভালো মনে করিস কোনটাকে তুই ভালো মনে করিস সেটা সম্বন্ধে প্রহ্লাদ মহারাজ এই উত্তর দিয়েছিলেন যেটা শুনলেই অনুভব করা যাবে ব্যাখ্যার বিশেষ প্রয়োজন নাই সেখানে বলছেন তৎসাধু অসুর বর্জ সদা সমুদ্রিগ্ন ধিয়াম সৎগ্রহা एत्वात्तपातम् गृहमन्धकूपम् বনম হরিমাশ্রয়ে প্রহ্লাদ মহারাজ একই কথা বলছেন ব্যাখ্যা করার সময় নাই অল্প এইটাকে আমি ভালো মনে করি এই যে সদা উদ্বিগ্ন অবস্থায় যে জীব সকল রয়েছে গৃহ মান্ধ কূপ সদৃশ্য এখান থেকে বেরিয়ে হরিমাশ্রয়ে বানাম গাতা হাইয়া বন অর্থে জঙ্গল নয় বানাম তো সাত্বিকম বা আসাম ইত্যাদি ব্যাখ্যার প্রয়োজন আছে আমি খালি স্পর্শ করে যাচ্ছি তিলভক্তি দর্শন জীব উত্তেজিত কেন হয় ভক্তি নেই প্রহ্লাদ মহারাজ জানাচ্ছেন পশুর বালক বোনকে জীব কেন উদ্বিগ্ন থাকে সেটাকে বোঝাতে গিয়ে প্রহ্লাদ মহারাজ বলছেন সুখম ঐন্দ্রিয়কম যাহা দেহ যোগেন দেহীনম সর্বত্র লভ্যতে যস্মাৎ যথা দুঃখম অযত্ন উইদাউট এনি এফার্ট পার্সোনাল করে চেষ্টা না করলেও দুঃখ আপনার জীবনে আসে আসে আপনি চান না সেটা সেরকম স্বাভাবিক আপনার যদি প্রচেষ্টা থাকে সেখানে আপনার সুখ আপনার সামনে উপস্থিত হয় কিন্তু সুখ কাকে বলে সুখের স্বরূপটা না জানবার জন্য বর্তমানে আপনার পশু বৃষ্টি দেখা দিয়েছে সুখ হচ্ছে অমৃত ফল ভক্তিকেই বলা হয় সুখ অন্য কিছু নয় ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে পরিষ্কার এসব জানিয়েছেন যে যারা বাস্তবিক বুদ্ধিমান তারা ইন্দ্রিয় ঘটিত যে সুখ স্পর্শ সেসবের জন্য ব্যস্ত হন শ্রীমান ভাগবতে সুন্দর পাওয়া যায় ভক্তির অনেক কথা আমরা অনন্তকাল ধরে আলোচনা করলে শেষ করতে পারবো না ভাগবতে বলছেন যস্তি ভক্তি ভগবতী কিঞ্চনা সর্বগুণৈস্তপ্রসমাসতেষু হরৌ ভক্ত কুতো মহদ্গুণা मनोरथेन असतो धवतो यस्यास्ति भक्तिर्भगवती अकिञ्चन सर्वगुणैः तत्र समा सती हरो अभक्तस्य कुतो महद्गुणा मनोरथेन असतो धवतो हरो अभक्तस्य ছিল সরাসরি লোক জানাচ্ছেন জগতের লোক এতই অজ্ঞানের মধ্যে রয়েছে এই সেবা কথাটা এই ভক্তি কথাটাকে তারা অপব্যবহার করে বাজারের লোকগুলো সব আছে সেগুলোকে আমরা প্রতিপদে প্রমাণ করে দেবো যে আমার ভুল জগতের লোক বলছে সমাজ সেবা হাতির সেবা গরুর সেবা গাধার সেবা সেবা কথাটা যেখানে সেখানে ব্যবহার করছে কিন্তু সেবার কথাটা অ্যাকচুয়ালি অ্যাবসিলুট অর্থ যেটা নিত্য ভগবান তত্ত্ব ভগবান তার সম্বন্ধেই থেকে সেবা ভগবানের নাম ভগবানের ধাম ভগবানের পরিকর বৈশিষ্ট্য সমস্ত কিছু সম্বন্ধে এই সেবা কথাটা প্রযোজ্য হয় সেবা কথাটা অন্য কিছু সম্বন্ধে প্রযোজ্য হতে পারে না তথাপি অবিদ্য দুর্নীতি ভিত্তিতে এরা ব্যবহার করে থাকে সেবা এমন বস্তুতে নিয়োজিত হওয়া দরকার যার ফলে আপনাকে এই জগৎ থেকে পার করে দেবে আগেও আলোচনা করা হয়েছে যদি এই শ্লোকটা বলা হয়নি সেটা হচ্ছে ভক্তিস্তু ভগবত ভক্তের ভক্ত সঙ্গে পরিযায় কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধুসঙ্গ কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধুসঙ্গ সাধুসঙ্গ ছাড়া কেউ কৃষ্ণ ভক্তি পেয়ে গেছে এটা হয় না আমি খালি স্পর্শ করে যাচ্ছি ভক্তিকে বলা হয় ভক্তি লতা বীজ দান করেছেন গোপাল পদ্ম স্বর্ণাগত সিদ্ধ হলে পরে যদি উষব ভূমিতে সেই বীজ বপন করা হয় তাহলে সেটা দিতে হয় তাতে বলা আছে উষব ভূমিতে বীজ বপন নপুংসককে কন্যাদান ইত্যাদি এগুলো সব বৃথা এগুলো কোনো অর্থ হয় না সেই জন্য ভক্তি লতা বীজ এদের লতা একটা অবলম্বন দরকার হয় কিন্তু বর্তমানে এমন অবস্থা যে আচরণশীল এজিয়ান বৈষ্ণব থাকলেও তার আচরণ দেখেও তারা কিন্তু শিখতে চাইছেন তারা অবলম্বন চাইছে না তারা বলছে আমরা নিজে নিজে ভক্তি করে নেব সেই জন্য ভক্তি করতে গিয়ে তারা অভক্তির রাজ্যে প্রবিষ্ট হয়ে তারা মায়ার সেবা করতে আরম্ভ করছে এই আমার সেবা কথাটা বলতে হল অভিজ্ঞ আশ্রয় করে উপায় নেই কেন এই কথাটাই আপনারা জানেন সেই জন্য ভক্তিলতা বীজ যেখান থেকে ভক্তিলতা উদ্ধৃত হলে পরে সাধু সঙ্গেতে মহাপ্রভু এই চৈতন্য মহাপ্রভু বলেছেন যে সাধু সঙ্গের যে মূল পাঁচটা বিষয়কে বলেছেন নববিধা ভক্তি তো আছেই তার থেকেও আবার পাঁচটা ভক্তিকে তিনি বার করে রেখেছেন সেটা হচ্ছে মথুরাবাস শ্রীরাম গ্রহণ সাধু সঙ্গ ইত্যাদি পাঁচ রকম কথা বলেছেন পাঁচটা সাধু সঙ্গ এই এই সমস্ত করে এই পাঁচটা অঙ্গকে যাজন করে তারা ভক্তি লাভ করতে পারে আমি বিস্তৃত আলোচনার সুযোগ পাইনি এই জন্য খেদ রয়ে গেল এইখানে সমাপ্তি করতে হলো মানসা